তারা সব ভ্রান্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ পাপি আর জড়বাদী সব উম্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রসাদ জ্ঞানে পাপি পরগাসা আর জড়বাদী সব উম্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে রাজপ্রাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদের স্লোগান তুলে হলো আজ মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা উর্ধে তুলে চল যে আদে রাখতে মান সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান মৌলবাদের স্লোগান তুলে এক হলো আজ মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা উর্ধে তুলে সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারউইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মের নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদিক দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই ধর্মে নাস্তিকি জন্মে যার যে ছুটছে ওরা দিক বিদিক ভণ্ড কামুক ধোকাবাজদের মসনদে ফেরহান আঘাত ভণ্ড কামুক ধোকাবাজদের মসনদে ফেরহান আঘাত বিশ্বব্যাপী দিন ইসলাম মৌলবাদের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞানে পাপি পরগাস আর জড়বাদী সব উম্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ জ্ঞানে পাপি পরগাস আর জড়বাদী সব উম্মাদ আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ